وقال جل شعنه فاعلم أنه لا إله إلا الله الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহরবানিতে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর উত্তার তরঙ্গমালার ভিতর দিয়ে আমরা এই ভাঙা ডিঙি নৌকা দিয়ে মহাসমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টায় আছি যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন নবী সাল্লাহ সাল্লামের সেই অলঙ্ঘনীয় বাণী লাজালু তয়ফাতুমিন উম্মাতি জাহিরিন আলাল হক লাহম মান খাদালাহম ওফি রওয়ায়তিন মান খায়লাফাহম কিয়ামতকাল অবধি একদল উম্মতের হকপন্থী লোক পৃথিবীর বুকে বেঁচে থাকবেন যদিও বিরোধিতাকারীরা বিরোধিতা করে অথবা অপমানকারীরা অপমান করে লাঞ্ছনা গঞ্জনা তাদের পথ চলা থেকে তাদেরকে বাধাগ্রস্ত করবে না হাত্তাইয়াতি আমরুল্লাহ কিয়ামত কাল পর্যন্ত এভাবেই চলবে অহম কাদালিক এবং তারা সেই দিনের উপরেই অটল থাকবে দরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মাজিদ আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমরা এলমে দিনের প্রচার এবং প্রসারের উপরে কিছুটা আলোতপাত করেছিলাম বিগত জমায় আজকের এই জমায় এলমে দিনের সম্পূরক আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে বললেন ফালাম ইল্লাল্লাহ হে নবী আপনি জেনে নিন আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই লা আবি হাক্কিন ইল্লাল্লাহ ফালাম আপনি জেনে নিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই নবী সাল্লাহ সাল্লামকে জানার কথা আল্লাহ পাক বললেন প্রথম দিনেই ওহি নাজিল হল এ করা বেসমে রব্বিকাল্লাদি খালাক খালাক আল ইনসান আমিন আলাক এ করা ওরব্বুকাল উল্লাদি আল্লাম আবিল কালাম আল্লাম আল ইনসান আলাম ইয়ালাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী যেদিন থেকে ওহি প্রাপ্ত হলেন সেদিন থেকেই কোরআন সন্ন্যার তালিম সাহাবায় কেরামদের মধ্যে বিতরণ শুরু করলেন জায়দ বিন আরকাম রাজি আল্লাহ তালানুর ঘরে সাফা পাহাড়ের পাদদেশে প্রথম থেকেই তালিম চালু হল এবং দিনের চর্চা এবং দিনের শিক্ষা সেখান থেকেই যাত্রা শুরু করলো পরবর্তীতে মসজিদ নির্মাণ হল মসজিদ নির্মাণ হয়েছে প্রায় ওহি নাজিলের তেরো চোদ্দ বছর পরে সেখান থেকে ওহি নাজিল হওয়ার তেরো চোদ্দ বছর পরে মসজিদের নববী যখন নির্মাণ করা হল সেখান থেকেও সেই ওহির জ্ঞান বিস্তৃত হতে লাগলো আজকে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা চলছে তিন রকম মৌলিক তিন রকম শিক্ষা ব্যবস্থা চলছে একটা হলো সেকুলারিজমের তৈরি শিক্ষা ব্যবস্থা ধর্মহীন শিক্ষা বস্তুবাদী এবং নাস্তিক্যবাদ শিখাবার শিক্ষা জারি যেই শিক্ষার কুফলে ঢাকা ইউনিভার্সিটির মতো স্বনামধন্য জায়গায় ঢাকা ইউনিভার্সিটির মতো একটা উল্লেখযোগ্য জায়গায় এরকম অশিক্ষিত লোকদের ঠাঁই হয় যারা বলেন যে সালামের পার্থক্য জানেন না সালামটা কোনো এক গোষ্ঠী বা কোনো এক দল বা কোনো এক বিশেষ মহলের আবিষ্কৃত বা তৈরি বিষয় আর এক শ্রেণীর শিক্ষা আছে যে শিক্ষা কোরআন সহিহাদিসের নামে কিন্তু আসলে কোরআন ও সৈয়াদিসের শিক্ষা তার মধ্যে নেই যেটা কৌমি মাদ্রাসার আলেম তৈরি করা হচ্ছে আমাদের দেশে সরকারি আলিয়া মাদ্রাসা বলেন আর কৌমি মাদ্রাসা বলেন সেখানে যে লেখাপড়া করা হয় করানো হয় সেই লেখাপড়ার সাথে কোরআন হাদিসের অনেক পার্থক্য <clears throat> জালি ফলশ্রুতিতে পাগড়ি মাথায় দিয়ে হুজুর সাহেব মসজিদ ভাঙাটা এবাদত মনে করেন মসজিদে আগুন দেওয়াটা তাদের জন্য একটা কর্তব্য মনে করেন তারা কিন্তু এটা একটা পাপ কাজ মনে করে করেনি এটা নেকির কাজ করছে সে রসুলাম মসজিদ পুড়িয়ে দিয়েছিলেন কাদের মসজিদ মুনাফেকদের ইসলামের ক্ষতি করার জন্য যেই মসজিদের জেরার তৈরি করা হয়েছিল মসজিদের নববী এগেনস্টে সেই মসজিদকে রাসুল্লাহ সাল্লাম পুড়িয়ে দিয়েছিলেন আল্লাহ নির্দেশে এখন এনারাও এটাই পুরাচ্ছেন দলিল একটাই কিন্তু দলিলের প্রয়োগের ক্ষেত্র কোথায় এটা বোঝা গেল না অনেকদিন আগের কথা জনৈক ইসলামী আন্দোলনকারী ব্যক্তিকে আমি বলেছিলাম যে আপনারা হরতাল ধর্মঘট মিছিল মিটিং করে এই যে ভাঙসুর গাড়ি অবরোধ গাড়িতে আগুন বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ এগুলির দলিল কি তো দলিল হিসাবে উনি কোরআনুল করিমের একটি আয়াত পড়েছিলেন أعوذ بالله من الشيطان الرجيم ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله الآية رسول الله صلى الله عليه وسلم খন্দকের যুদ্ধে মদিনার ইহুদিরা যখন চুক্তি ভঙ্গ করে ফেলল বহিঃশক্তির আক্রমণ হলে মদিনার ইহুদিরা বসবাসরত ইহুদিরা মদিনা রাষ্ট্রকে সহযোগিতা করবে এই ছিল মদিনার সনদের চুক্তি বহির্শক্তি মদিনা আক্রমণ করলে মদিনার মুসলমানেরা একটা প্রোটেকশন দিবে মদিনার ইহুদিরাও মুসলমানদেরকে সহযোগিতা করবে এই ছিল মদিনার চুক্তি কিন্তু সেই চুক্তিকে লঙ্ঘন করে ইহুদিরা মক্কাবাসী মক্কার কাফেরদের সাথে হাত মিলিয়ে খন্দকের যুদ্ধে মুসলমানদের বিপক্ষে অবস্থান নিল আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লামকে নির্দেশ দিলেন যে তুমি যাও ইহুদি পল্লী ঘেরাও করো যুদ্ধ শেষ হয়ে গেল খন্দকের যুদ্ধ ইহুদি পল্লী ঘেরাও করে ইহুদিদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে কেটে কুপিয়ে এবং খেজুরের গাছ পর্যন্ত কেটে কেটে শেষ মানে ফেলে দেওয়া হলো তখন মদিনার মুনাফেকেরা বলে এটা এবার একটা নবী গো কেমন নবী এটা নবী হয়ে এটা গাছ ফলের গাছ কেটে ফেলে খেজুরের গাছ কি অপরাধ করছে অপরাধ করছে তো ইহুদিরা খেজুরের গাছ কেটে ফেললো এটা কেমন নবী নবী সাল্লামের সমালোচনা শুরু করে দিলেন সেই মদিনার ইহুদি ইহুদিদের পাশাপাশি মোনাফেকেরা মোনাফেকেরা সবসময় মাঝখানে থাকে যখন মুসলমানদের কাছে ফায়দা থাকে তখন তাদের সাথে যায় আর যখন ইহুদিদের কাছে ফায়দা থাকে তখন ইহুদিদের সাথে যায় আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজিল করলেন মা কাতাতুম লিনা হলো খেজুরের গাছ ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها হে নবী আপনি যতটি খেজুরের গাছ কেটেছেন মা কাতা তুমি লিনাতিন যত খেজুরের গাছ আপনি কেটেছেন আও তারাক তুমুহা কয়মাতান আলা উসুলিহা অথবা খেজুরের গাছ তার মূল ভিত্তির উপর শিকড়ের উপর রেখে দিয়েছেন অর্থাৎ যেটা কাটেননি যেটা কেটেছেন সেটাও আল্লাহর অর্ডারে কেটেছেন আর যেটা কাটেননি সেটাও আল্লাহর অর্ডারে কেটেছেন এই যে ধনসম্পদ ক্ষতি করা যায় ধনী সম্পদ ক্ষতি করা যায় গাড়িতে আগুন দেওয়া যায় বাড়িতে অগ্নি সংযোগ করা যায় কেটে কেটে কুপিয়ে গাছপালা কেটে ফেলানো যায় এটা দলিল চমৎকার দলিল কোরআনে তো আছে রসুল খেজুরের গাছ কাটলেন এটা ধন সম্পদের ক্ষতি না জব কি জব হল আমি জিজ্ঞেস করলাম যে রাসুল্লাহাম ছিলেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট আর ইহুদিরা ছিল মদিনা রাষ্ট্রের জনগণ এবার মদিনার রাষ্ট্রে বসবাস করে রাষ্ট্রপতির দেওয়া নির্দেশনা লঙ্ঘন করে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে মক্কার কাফেরদের সাথে হাত মিলানোর অপরাধে রাষ্ট্রপতি কাটলেন খেজুরের গাছ আল্লাহর নির্দেশে জনগণের খেজুরের গাছ জনগণের খেজুরের গাছ ইহুদিরা হল মদিনা রাষ্ট্রের জনগণ আর আল্লাহ নবী সাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কাটলেন খেজুরের গাছ জনগণের কেন রাষ্ট্রদ্রোহিতা করার কারণে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার কারণে এখনো যদি কোনো ইসলামী রাষ্ট্রের কোন মুসলিম শাসক যদি বিবেচনা করেন যে এই সমস্ত লোকদের দ্বারা রাষ্ট্রদ্রোহী কাজ হচ্ছে ইসলাম মুসলমানের ক্ষতি হচ্ছে তাহলে এখনো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি সে ইচ্ছা করলে ওই সমস্ত জনগণকে সায়স্তা করার জন্য তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে বা তাদেরকে উচ্ছেদ করার ক্ষমতা রাখেন আর আপনারা যারা মিছিল করতেছেন আপনারা কি রাষ্ট্রপতি না জনগণ জনগণ মিছিল করতেছেন রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে তারপরে যেই রেলগাড়িতে আগুন দিচ্ছেন ওই রেলগাড়ি হলো সরকারি সম্পদ মানে হলো জনগণের মাল নিজের মাল নিজে ধ্বংস করতেছেন জনগণের মাল মানে আমাদের অর্থ সম্পদ যেটাই নষ্ট করা হচ্ছে সেটাই জনগণের অর্থ সম্পদ সরকারের তো কিছু এখানে নেই সরকারের কিছু নেই সরকার হলো জনগণের মালের পাহারাদার তাহলে এবার রাষ্ট্রপতির কাজটা জনগণ করছে আর জনগণ করে এবার দোহাই দিচ্ছে রাষ্ট্রপতি যে এই কাজ করছিলেন সেই দলিল এবার আমার ছেলে নামাজ না বলে আমি তাকে পিটব তাই তো আমার ছেলে সালাদ না বলে আমি তাকে পিঠে শাসন করে সালাদ পরাব পিটারও হাদিস আছে পিটার হাদিসও আছে কে পিটবে কাকে পিতা পিটবে পুত্রকে কারণ পিতার অধীনস্থ পুত্র পুত্রের অধীনস্থ পিতা নন এখন এই দলিল দিয়ে যদি বাপ সালাত আদায় না করে আর যদি ছেলে যদি বাপকে পিটিয়ে সালাত আদায় করাবার চেষ্টা করে তাহলে দলিলটা কি ঠিক আছে দলিল ঠিক আছে কিন্তু প্রয়োগটা ঠিক হয়নি এই জন্য এলেমের প্রয়োজন এখন ওই ওলামায় কেরামগণ তাওহিদি জনতা তারা যে মসজিদ পুরাচ্ছেন বা ভাঙছেন এটা কিন্তু লুটতারাজ করার জন্য বা দুনিয়াবি স্বার্থে নয় এটাকে তারা দিন মনে করে দিনের একটা অংশ মনে করে তারপর এই কাজগুলি করছেন বন্ধুগণ এসব বিষয়ে কথা বললে হৃদয়ে রক্তক্ষরণ হয় কারণ এগুলি বলাটাও ক্ষতি এই কারণে ক্ষতি যে অমুসলিম কাফেরদের হাসির খোরাকে পরিণত হয় যে মুসলমানদেরকে দমন করবার জন্য মুসলিমের প্রয়োজন নাই অমুসলিমের প্রয়োজন নাই মুসলিমরাই যথেষ্ট তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে শিক্ষাটা দেওয়া আছে সেই শিক্ষার সিলেবাসের ১৬ বছরের পনেরো বছর পর্যন্ত সেরেক বেদাত আর কুফুরি কালাম মিশ্রিত শিক্ষা ব্যবস্থা কেতাবে লেখা আছে ফেরাউন নমরুদ কারুন সাদ্দাদ কুল্লুহুম ফিন্নার কেতাবে লেখা আছে এদেশের মাদ্রাসায় কেতাব যে সিলেবাস পড়ানো হয় কেতাবে লেখা আছে কেতাবটার নাম না হয় নাই বললাম আপনারা খুঁজে দেখে নেবেন কেতাবে লেখা আছে ফেরাউন কারুন নমরুদ সাদ্দাত কুল্লুহুম ফিন্নার এই কথাগুলি কাগজে লেখে গলায় ঝুলিয়ে দিলে জিন পালিয়ে যাবে এতদিন তো তাবিজ হতো আল্লাহর নামে আল্লাহর নাম গলায় ঝুলিয়ে নি এখন নমরুদ ফেরাউন কারুন সাদ্দাত হুম ফিন্নার এগুলি কাফের নামক গলায় ঝুলিয়ে নিলে জিন পালিয়ে যাবে নাউজুবিল্লামিন জালেক তারপরে আর জায়গায় কেতাবে লেখা আছে ওই কেতাবেরই আর জায়গায় লেখা আছে আসাবে কাহাফ আসাবে কাহাফের কয়জন লোক ছিল আল্লাহ পাক বলেন যে কয়জন লোক ছিল আসাবে কাহাফের তার পরিমাণ আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু তারা পরিমাণ ফাইন্ড আউট করে তাদের নাম পর্যন্ত জাতির সামনে তুলে ধরেছে কেনেন একখানা বেহেস নিজে ওর কেতাব কিনে তারপরে দেখেন ওর মধ্যে আসাবে কাহাফে কতজন লোক ছিল তাদের নাম আছে তাদের নাম হল মেরনুস খেরনুস দাবারনুস কাউসাতায়ুস ইয়ামলিখা মেরনুস খেরনুস দাবারনুস কাপসাত্তায়ুস ইয়ামলিখা আর তাদের সাথে যে কুকুর ছিল সেই কুকুরটা হল তার নাম হল কিতমির সেতুন দেরা আইহি বিল ওয়াসিত ওয়াসিদ لبطلعت عليهم لوليت منهم فرارا ولمليت منهم رعبا وكلبهم باسط ذراعيه بالوسيد আল্লাহ পাক বলেন তাদের কুকুরটা দুই ডানা বিছিয়ে দিয়ে গর্তের মুখে তাকিয়ে ঘুমাচ্ছিল وكلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولمليت منهم رعبا আল্লাহ পাক বলছেন হে নবী আপনি যদি ওই গর্তের মধ্যে চুপি দেন উকি মারেন লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা আপনি ভয়ে সেখান থেকে পিছনে হটে আসবে ওয়ালা মুলিতা মিনহুম রুবা আপনার অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওখান থেকে আপনি দ্রুত ফিরে চলে আসবেন আসাবে কাহাবির কুত্তার নাম হলো কিতমির ওই কেতাবালা লিখে রেখেছে এরকম গোল করে চারদিক দিয়ে এরকম গোল করে নামগুলি লিখবেন মেরনুস খেরনুস দাবারনুস কাপ্তাস্তায়ুস ইয়াম লিখা মাঝখানে লিখবেন কিতমির এটা তাবিজ বানায় গলায় ঝুলায় রাখবেন হজুর সাহেব এতদিন আল্লাহর নাম গলায় ঝুলাইছেন এখন কুত্তার নামটাও গলায় ঝুলায় রাখবেন এই হলো তার শিক্ষা আর এই কেতাবটার নাম হলো বেহেস্তি জেওর আল্লাহ আকবর জান্নাতি অলঙ্কার তো জান্নাতি অলঙ্কার যদি এমন হয় তো জাহান্নামী অলঙ্কার কেমন হবে আর লেখকের নাম হলো হাকিমুল উম্মত নিশ্চয়ই হাসির খোরাক আমি দেইনি আপনি যাকে আলেম মনে করতেছেন যিনি ছত্রিশ বছর বুখারি পড়িয়ে বিরাট লম্বা পাগড়ি ধারণ করে মুফতি সেদে এদেশে ডাক্তার জাকির নায়ককে ইহুদির ফতুয়ার ত্যাগ লাগাচ্ছে যে তার লেখাপড়ার বিদ্যার দৌড় হলো এই জায়গায় তাই তো মহতারাম আমির জামাত professor doctor Asadullah Galib sir বলছেন যে তোমার বস্তার মধ্যে খালি রাস্তা থেকে ঝাঁটিনি তুলে ময়লা আবর্জনা তুলে বস্তা ভর্তি করে ফেললে আর শেষে বস্তার মুখের মধ্যে পাঁচ কেজি চিনি দিয়ে তারপর মুখটা সিলাই করে দিবে তোমার ওই বস্তার মধ্যে ময়লা আবর্জনা ঢুকিয়ে তারপরে ওর মধ্যে পাঁচ কেজি চিনি দিয়ে সেটাকে সিলাই করে দেওয়া যেমন এই পনেরো বছর যাবৎ ওই মৌলভী সাহেব আলেম সাহেব তিনি লেখাপড়া করেছেন এই সমস্ত হাবি জাবি সেরেক বেদা তার কুফুরি কালাম ছাড়া তার সিলেবাসে কিছু নেই তারপরে শেষ বছর এসে বুখারি খতম দিয়ে দিল বুখারি খতম দিয়ে এবার দাওরায় হাদিস পাশ হয়ে গেল তারপরে এক বছরে এফতা এফতা করে ফতুয়া দিয়ে মুফতি হয়ে গেল মুফতি যে কত হয়েছে বাংলাদেশে যাকে দেখবেন সেই মুফতি আল্লাহ আকবর সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম মুকাল্লেদদের তো ফতুয়া দেওয়ার সুযোগ নাই যিনি মোকাল্লেব তিনি অবশ্যই মাঝাব মানতে বাধ্য কাজেই তার তো ফতুয়া দেওয়ার সুযোগ নেই তোমাকে মুক্তি হতে বলেছে কেনা ফতুয়া তো সেই লোক দিবেন যার ফতুয়া দেওয়ার যোগ্যতা আছে তুমি তো নিজে অন্ধ একা চলতে পারো না তাই তো তুমি কারো দাবন ধরে কালো লেজুর ধরে চলার চেষ্টা করো আর তোমার জন্য তাকলিদটা হলো ফরজ তাহলে কিভাবে এটা সম্ভব বন্ধুগণ এই গেল হল কৌমি মাদ্রাসার সনদ বা সিলেবাস বা লেখাপড়ার দশার এই বিবরণ এটারই সার্টিফিকেট সরকার বাহাদুরও দিয়েছেন আর জনগণও পেয়েছে মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার শুরুটা ছিল ইহামাকে গুপ্তা বাহাস মাঝিবুদ চুখাহি মুজারে বানাকুনি ফার্সি এবং উর্দু দিয়ে ব্রেনটাকে বুধ বানিয়ে ফেলানোর পরে তারপরে একটা বাংলা সঠিকভাবে উচ্চারণ এবং প্রয়োগ করার যোগ্যতা সেখানে নেই অনার্স গেল কোথায় মাস্টার মাস্টার্সের ডিগ্রি তো দিয়ে দিলেন তো অনার্স কোথায় গেল ইন্টারমিডিয়েট কোথায় গেল তারপরে ম্যাট্রিক কোথায় গেল প্রথমে তো ম্যাট্রিক পাস করবে ইন্টারমিডিয়েট করবে তারপরে অনার্স তারপরে মাস্টার্সের প্রশ্ন মাঝখানে কিছু নেই শেষে যায় মাস্টার্সের ডিগ্রি তো দিয়েছে যিনি দিয়েছেন তিনিও দিয়েছেন বুঝেছেন আমি দিয়েছি আর যিনি পেয়েছেন উনিও পেয়েছেন আমি পেয়েছি পাওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে এরপরে যেটা আলিয়া মাদ্রাসা চলছে সরকারি মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে সিলেবাস ভিত্তিক পড়ালেখা ধরুন টাইটেল ক্লাসে তিরিশ হাজার মনে করুন যে তিরিশ হাজার হাদিস বা চল্লিশ হাজার হাদিস আছে ছয়খানা কেতাবের মধ্যে তিরিশ চল্লিশ হাজার হাদিস এর ভিতর থেকে তার সিলেবাসে আসছে মোটামুটি হাজার চারিক চল্লিশ হাজার হাদিস যদি কেতাবে থাকে আর তার যদি সিলেবাস থাকে চার হাজার তাহলে ছত্রিশ হাজারের এলেম গায়েব আগে এবার চার হাজার এত হাদিস পরে পাশ করা কঠিন সাজেশন সাজেশনওয়ালা চার হাজার থেকে চারশো হাদিস বাছাই করে নিয়ে একটা সাজেশন তৈরি করে দিলেন সাজেশনওয়ালার এই চার হাজার চারশো হাদিস এত পড়ার সুযোগও ছাত্র নাই অতএব হ্যান্ড নোট নোটল আবার নোট করে চারশো হাদিসের ভিতর চল্লিশ খানা হাদিস দশ বছর বিশ বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেখে শুনে বেসে ছাঁটাই বাছাই করে চল্লিশ খানা হাদিস একসঙ্গে এনে বললেন এই চল্লিশটা হাদিস এই বছর একদম মুখস্থ ঠটস্থ কণ্ঠস্থ করে নাও অবশ্যই এ গ্রেডে এ প্লাসে পাশ করে যাবে চল্লিশ খানা হাদিসের ওই ছোট্ট নোট বই বগল দাবা করে ছাত্র ঘরে আর পরে পড়তে পড়তে পড়তে পড়তে মুখস্থ পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসলো গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ হয়ে গেল টাইটেল পাস নাম তার এম এম মমতাজুল মহাদ্দিসিন এম এম ওকে যদি জিজ্ঞেস করা তুমি যে টাইটেল পাস করে এম এম ডিগ্রি নিয়েছে এর মানেটা কি তো মানেটা বলতে পারাটাও কঠিন এম এম মানে মমতাজুল মহাদ্দেসিন মহাদ্দেসিনদের শিরোমণি মহাদ্দেসিনদের শিরোমণির হাদিস মুখস্থ কয়টা চল্লিশ হাদিসের বিদ্যা নিয়ে মহাদ্দেশদের শিরোমণি যার ফলে আজকে আমাদের দেশে আলেম ওলামাদের দ্বারা এমন কিছু কথা আপনারা শুনতে পাবেন যে সাধারণ জেনারেল শিক্ষিত ছেলেরা হতবম্ব হয়ে তাকায় থাকবে একই শুনিলাম আজ গম্ভীরার মুখে বন্ধুগণ এর এগেনস্টে কয়টা সিলেবাস গেল একটা হলো সেকুলারিজম যেটা বস্তুবাদী শিক্ষা আর একটা গেল ধর্মীয় তথাকথিত ধর্মীয় শিক্ষা এদের এগেনিস্টে সহিদার যে শিক্ষা ব্যবস্থা সেটাই হল আহলাদিস আন্দোলন বা বাংলাদেশ জমিয়ত আহলাদিস বা আহলাদিস জামাতের যে শিক্ষা ব্যবস্থা সেটা হলো হাদিসকেই প্রাধান্য দেওয়া এবং কোরআন হাদিস ভিত্তিক সিলেবাস তৈরি করে আকিদা ভিত্তিক সিলেবাস তৈরি করে ছাত্র গড়া জারি ফলশ্রুতিতে আমাদের ছোট্ট সোনামণি বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে আকিদার প্রশ্নগুলি টস করে বলে দেয় ফালিল্লাহ আন্দোল মিন্না চলতি মাসের শুরুতে সফরে গেলাম বরগোনা বরগোনাতে দুইটি মাদ্রাসা ভিজিট করলাম একটি ছিল মহিলা মাদ্রাসা আর একটি ছিল বয়স মাদ্রাসা একটা গার্লস মাদ্রাসা একটা বয়স মাদ্রাসা বয়স মাদ্রাসা গার্লস মাদ্রাসার ছোট ছোট সোনামণি বাচ্চারা একদম ক্লাস ওয়ানের বা শিশু শ্রেণীর ছাত্রী তারা এসে বলছে শায়েক আসসালাম আলাইকুম আমি বললাম মামনিরা আপনারা কেমন আছেন তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বললাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বললাম আমাদের আল্লাহ কোথায় বলে আর রহমানু আল্লাহ সিস্তাওয়া ছোট্ট সোনামণি ভবিষ্যতে সে মা হবে আমার চোখের পানি এসে গেল আনন্দে তাদের জন্য দোয়া করে আমি সেখানে বয়স মাদ্রাসা আবার গেলাম সেখানেও দেখলাম একদম আকিদা ভিত্তিক ছোট্ট কাল থেকে এই সিলেবাসগুলি পড়ানো হচ্ছে বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিনের নবী সর্বপ্রথমেই এই আকিদা ভিত্তিক কোরআন সন্না ভিত্তিক সঠিক শিক্ষাটাই দিলেন এমন ভাবে দিলেন যে গোটা জাতির সাধারণ জনগণ থেকে নিয়ে শুরু করে একজন চাকরানি পর্যন্ত একজন আপনার দাসী পর্যন্ত এই সহি আকিদার এলেম থেকে সহি আকিদার এলেমের সম্ভার থেকে বিস্ফোরিত কিছু এলেমের অংশ সেও পেয়ে গেল সহি মুসলিমের হাদিস বারবার বলতে হয় আবারও বলি নুহু সাল্লাম তাওহিদের দাওয়াত দিয়েছিলেন সাড়ে নয়শ বছর এক তাওহিদের দাওয়াত নুহু সাল্লাম কয় বছর দিয়েছিলেন সাড়ে নয়শ বছর সারা জীবনই বলতে থাকবো আপনি বলবেন এটা আগেও শুনেছি আগেও শুনবেন আবার নতুন করে শোন সাড়ে নয়শ বছর তিনি তাওহিদের দাওয়াত দিলেন নুহু সাল্লাম সাড়ে নয়শ বছর তাওহিদের দাওয়াত দিলেন নুহু সাল্লাম জনগণ বোঝে নাই মানে নাই মানার চেষ্টা করে নাই কিন্তু তিনি দাওয়াত দিয়ে গেছেন সাড়ে নয়শ বছর আমরা ওই তাহিদের দাওয়াতি দিয়ে যাব মহিলা দাসী বিরাট লম্বা ঘটনা আপনার জানেন আমি শুধু ইঙ্গিত দিচ্ছি দাসীকে জিজ্ঞেস করলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আইন আল্লাহ আল্লাহ কোথায় দাসী জবাব দিচ্ছেন আল্লাহ আল্লাহ হলেন আসমানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিক্ষা সিলেবাসের সর্বপ্রথম প্রশ্ন হল আল্লাহ কোথায় তা আবার বড় পণ্ডিত মহাদ্দেশ মহাক্কের জন্য নয় একজন দাসী মহিলা ছাগল চড়ান অহুদ এবং জুয়ায়না পাহাড়ের পাদদেশ তারপরে দ্বিতীয় প্রশ্ন আমি কে বললেন আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুইটি প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর কমপ্লিট হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মোমেনা হে সাহাবি এই দাসীকে আজাদ করে দাও সেই ইমানদার ইমানদারের সার্টিফিকেট হাসিলের জন্য দুইটা প্রশ্ন জিজ্ঞেস করলেন আল্লাহ নবী দুই প্রশ্নের উত্তর কমপ্লিট হওয়ার পরেই তিনি আজাদ করার নির্দেশ দিয়ে দিলেন এবং বললেন নাহা মুগমেনা এই দাসীটা হল ইমানদার আজকে তো আমরা ইমানদারের সার্টিফিকেট নিয়েছি সম্মানিত তাওহিদি জনতা তাওহিদি জনতা মাজার কমিটির লোকেরাও তাওহিদি জনতা এদেশের তাওহিদের হালতটা হলো এই তারই ফলশ্রুতিতে আমাদের আজকের এই শিক্ষার ব্যবস্থা হাঁটি হাঁটি টিম টিম করে আমাদের তালিম চলছে বাচ্চাদের মসজিদ ভিত্তিক তালিম চলছে মাদ্রাসা ভিত্তিক তালিম চলছে তালিমে আমাদের অনেক আমরা পিছিয়ে রয়েছি আরো সামনের দিকে অগ্রসর হতে হবে এই জাতি যখন পরিষ্কারভাবে সজাগ হয়ে জেনে যাবে যে মসজিদ আল্লাহর ঘর এটা ভাঙা যায় না আল্লাহ পাক বলেন أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر اسمه فيها الآية ومن أظلم ممن منع مساجد الله পড়ছে জালেম পৃথিবীর বুকে আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদে যেতে বাধা দান করে আল্লাহর ঘর মসজিদে যেতে বাধা দেয় মসজিদ ভাঙা তো অনেক দূর কি বাদ মসজিদে আগুন দেওয়া তো দূর কি বাদ মসজিদে যেতে বাধা প্রদান করে তার চেয়ে জালেম কে আছে লিল্লাহে বানাল্লাহু মান বানা মান বানা মাম্বানা লাহু আল্লাহর নবী বলেন একটি বাবুই পাখির বাসার মতো যদি কেউ মসজিদ বানায় বলছেন বাবুই পাখির বাসার মতো মসজিদ হয় সে আবার কেমন কথা নবী তো বললেন মাম্বানা লিল্লাহি কাতাত মাফাস মানে বাসা কাতাত মানে হলো বাবুই পাখি বাবুই পাখির বাসার মতো মসজিদ বানায় বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ঘর তাদের জন্য বানায় দেন জান্নাতের ঘর হয়ে যায় তার জন্য যে বাবুই পাখির মতো মসজিদ বানায় বাবুই পাখির বাসার মতো ওলামায় কেরামগণ বলছেন বাবুই পাখির বাসার মতো মসজিদ হয় না এর মানে হলো এই যে বাবুই পাখির বাসা সমতুল্য এত ক্ষুদ্র দান এত সামান্য দানও যদি সে দান করে মসজিদ নির্মাণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য জান্নাতের ঘর বানায় কিন্তু আমার মসজিদ পুরিয়ে দিয়েছ ইমান তো পুরাতে পারো নেই মসজিদ ভেঙে দিয়েছ ইমান তো ভাঙতে পারো নেই মসজিদ ভাঙা যায় ইমান ভাঙা যায় না মসজিদ পুরানো যায় ইমান পুরানো যায় ইমান পুরাতে পারবা না মসজিদ পুরাতে পারবে মসজিদ দখল করতে পারবে ইমাম দখল করতে পারবে না রসুল্লাহামের সাহাবি মুসাহিন উমায়ের রাজি আল্লাহ তালানহু ধনির দুলাল ধনির দুলাল মক্কার ধনাঢ্য পরিবারের মুসাহ বিন উমায়ের রাজি আল্লাহ ঐতিহাসিকগণ লিখেছেন যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন রাস্তার বাতাসের মধ্যে পারফিউম ভাসত এত পারফিউম ব্যবহার করতেন এত দামি দামি আতর ব্যবহার করতেন যে তিনি চলে যাওয়ার পরে সে বাতাসের মধ্যে সেই সুগন্ধি ভেজে বেড়াত শরীরের সমস্ত কাপড় চোপড় মূল্যবান কাপড় চোপড় খুলে রেখে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে মক্কাতে বের করে দেওয়া হল মদিনায় চলে গেলেন মদিনায় গিয়ে কোরআনের শিক্ষক হিসাবে কাজ করলেন একটা কম্বল গায়ে দিয়ে তিনি গেছিলেন কম্বলটা হাঁটু পর্যন্ত পড়ানো ছিল অর্ধলঙ্গ অবস্থায় মদিনে গিয়ে কোরআনের শিক্ষক হিসাবে কাজ করলেন মোসাদ বিন ওমায়ের রাজিয়াল্লাহ তালানহু ওহুদের প্রান্তে সৈয়দনা হামজা বিন আব্দুল মুতালিম রাজিয়াল্লাহ তালানহুর পাশে যার কবর রসুল্লাহ সাল্লাম যখন খবর পেলেন মোসাব রাজি আল্লাহ তালানহুর গায়ে থাকা কম্বল দিয়ে কাফন হচ্ছে না শরীরে যেই কাফনের কাপড় শহীদদের এক্সট্রা কোনো কাপড় দেওয়ার বিধান নেই যেই কাপড়ে মারা গেছে সেই কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে তাদের গোসল দেওয়ারও বিধান নেই রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করতে হবে মুসাববিন উমায়ের রাজি আল্লাহ তালানহুর কাফনের কাপড় জুটছে না রসুল্লাহ সাল্লামকে ডাকা হলো বুহারি হাদিস বলছি ডাকা হলো রসুল্লাহ সাল্লাম আসলেন এসে দেখলেন এই ধনির দুলালের এই অবস্থা তাওহিদ মানার কারণে কোরআন শূন্য মানার কারণে তার এই দুর্গতি আজকে কাফনের কাপড়টাও তার জুটছে না রসুল্লাহাম বললেন মাথাটা কাফনের কাপড় দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দাও আর পাটা ঢেকে দাও ইজখির ঘাস দিয়ে ইজখির মদিনার একটা কাঁটাযুক্ত ঘাস সেই ঘাস দিয়ে পাটা ঢেকে দিয়ে ওই অবস্থায় দাফন করে দাও রসুলাম কবরে রাখছেন মুসাফিন উমায়ের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 দেয় ওয়াল কাজিমিন আল গায়েদ রাগকে দমন করে ওয়াল আফিন আনিন নাস মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ পাক এই মহসেনদেরকে পছন্দ করেন বন্ধুগণ আমাদের করণীয় আমাদের করণীয় হলো আমরা যেটুকু পার্সোনাল ওটুকু ক্ষমা করে দিলাম কথাটা ভালো করে আমার মনে রাখবে আল্লাহর দিনের ক্ষতি যদি কেউ করে আল্লাহর মসজিদের ক্ষতি যদি কেউ করে আল্লাহর দিনী প্রতিষ্ঠানের ক্ষতি যদি কেউ করে আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয় তাকে ক্ষমা করবার অধিকার আমার আপনার নেই আল্লাহর দিনের কারণে আপনার গায়ে লাঠি মেরেছে আল্লাহর দিনের কারণে আপনার ঘর ভেঙে দিয়েছে আল্লাহর কার দিনের কারণে আপনার মাল ছিনতাই করেছে তাকে আপনি ক্ষমা করে দিতে পারেন الذين ينفقون في السراء والضراء والقاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين তারা আল্লাহ পাক মোহসেনিনদেরকে পছন্দ করেন বন্ধুগণ বহুবার বলেছি আবারও বলছি জাতি ফেরে না অন্যায় থেকে বহুবার বলেছি আবারও বলছি জাতীয় অন্যায় থেকে ফেরে না যে লোক মরে গেল সে লোক তো তার আমল নিয়ে চলে গেল মরা মানুষকে গালি দেওয়া নিষেধ হাদিসে পরিষ্কার ভাষায় নিজের বেদাত করেছে তার বিচার আল্লাহর দরবারে সে দিবে আমার আপনার জাজমেন্ট করার দায়িত্ব নয় যেটুকু বেদাত করে জাতিকে গুমরাহ করেছে জাতিকে সজাগ করার জন্য সেই কথাটুকু বলা যাবে তাকে খাটো করার জন্য নয় ব্যক্তিকে খাটো করার জন্য নয় ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয় ব্যক্তিকে হেউতুস্ত করার জন্য নয় সেই ব্যক্তির দ্বারা ইসলামের যেটুকু ক্ষতি হয়েছে যেটুকুর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত কারণ বড় মানুষ যখন কথা বলে সেই কথার ওজন হয় অনেক বেশি বিশাল বড় মুফতি তিনি যদি বলেন ডাক্তার জাকের নায়ক ইহুদির দালাল তখন অন্তত পক্ষে দশ বিশ জন পঞ্চাশ জন যুবক চিন্তা করে যে এত বড় মুফতি সাহেব বললেন বিষয়টা তো কিছু না কিছু ঠিক আছে না হলে কি আর বলে এই যে বলার কারণে যতটা ক্ষতিগ্রস্ত হল সেই বলা ব্যক্তির কথাটা যে ভুল এটা পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরতে হবে আর বলতে হবে সেটা তার ভুল কিন্তু তিনি যখন মারা যাবেন বা মারা গেলেন এরপরে আমার কিছু করবার নেই আমি তার জন্য দোয়া করবো আল্লাহ তাকে ক্ষমা করুন আল্লাহ তার ভালো কাজগুলি গ্রহণ করুন খারাপ কাজটা ক্ষমা করুন সহিদার নাম দিয়ে এক শ্রেণীর লোক উগ্রপন্থী যারা গালিগালাস করছে মানুষ মারা যাওয়ার পরে আর বলছে হাদিসে আছে তো উনিও হাদিস দিয়ে আপনার মসজিদ পুরাচ্ছে আর আপনিও হাদিস দিয়ে আপনি তাকে গালি দিচ্ছেন তো আপনার মধ্যে ওনার মধ্যে পার্থক্যটা কি সালাফে সালিহীনের নীতি এটা নয় সালাফে সালিহীনগণ এইভাবে করেননি ইমাম এবনু তাইমিয়া রাহেমাউল্লাহর কাছে এসকেন্দারিয়ার প্রেসিডেন্ট যখন সাক্ষাৎ করলেন মৃত্যুর কয়েকদিন আগে ইমাম এবরু তাইমিয়া মিশরের এসকেন্দারিয়া জেলখানায় ইন্তেকাল করলেন অপরাধ কি ছিল জমি দখল করছিল তাই না নাকি বাড়ি পুরাই দিছিল কারো হ্যাঁ মার্ডার কেসের আসামি না কি কোরআন এবং সহি সন্ন্যার প্রচারক হিসাবে ইমাম এবন তাইমিয়ার বিরোধিতা ইমাম এবন তাইমিয়ার জেলখানায় এসকেন্দারিয়া মিশরের এসকেন্দারিয়ার জেলখানায় মিশরের প্রেসিডেন্ট গিয়ে সাক্ষাৎ করলেন গিয়ে বললেন আমি তো আপনাকে ভুল করে মানে আপনাকে আটক করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন ইমাম এবং তাইমিয়া রিপ্লাই দিচ্ছে প্রেসিডেন্টকে শুনুন তিনি বলছেন যে আপনি আমাকে বন্দি করেছেন আপনি তো বোঝেন না কোরআন হাদিস আপনি কোরআন হাদিস না জেনে কে হক কে বাতিল বুঝতে না পেরে আপনি মানুষের উস্কানিতে আমাকে বন্দি করেছেন না জানা লোককে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমিও ক্ষমা করে দিলাম কিন্তু যারা কোরআন হাদিস বুঝে জেনে নিজেদের স্বার্থে নিজেদের আমিত্বকে টিকায় রাখবার জন্য করেছে তাদেরকে ক্ষমা করার এখতিয়ার আমার নাই আল্লাহ ক্ষমা করলে আমার আপত্তি নেই মিশরের এসকেন্দারিয়ার গভর্নর কেঁদে জারজার হয়ে গেলেন ইমাম এবেন তাইমিয়াকে জড়িয়ে ধরে এন্তেকালের কয়েকদিন আগের ঘটনা তারপরে বললেন আপনাকে জেলখানা থেকে আমি বের করে নিতে চাই ইমাম তাই তাইমিয়া রাহেমাল্লাহ বলেন আবার ওই ক্যাসাল ম্যাসাল জুয়ায় না রাস্তাঘাটে আবার সমস্যা সৃষ্টি হবে আমি জেলখানায় আছি এখানেই থাকতে দাও এখানেই আমাকে শেষ নিঃশ্বাস ভালোভাবে ত্যাগ করতে দাও এসকেন্দারিয়ার জেলখানায় ইমাম এবনু তাইমিয়া রাহেমাল্লাহ ইন্তেকাল করলেন ইন্নালিল্লাহরাজুন তখনও তার হাতের মধ্যে হাত করা পড়ানো ছিল মালাকুল মৌত রুহুটা নিলেন হাতের মধ্যে হাত করা করানো অবস্থায় ইমাম তাইমিয়ার রুহুটা বের করলেন ছত্রিশ খণ্ড ফতোয়া লিখেছেন মাজমা ফতোয়া ছত্রিশ খণ্ড একটার পর একটা রাখলে এতটা উঁচু হবে ছত্রিশ খণ্ড মজমুয় ফতোয়া এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টে তার লেখা নেই আল্লাহ আকবর ইমাম এবন তাইমিয়া রাহেমাল্লাহকে ছেড়ে এসকেন্দারিয়ার প্রেসিডেন্ট বের হয়ে আসলেন ইমাম এবনু কাইমিল জাউজিয়া রাহেমাল্লাহ এমনি তাইমিয়ার ছাত্র তিনি বলেছিলেন যে আমার উস্তাদ জেলখানায় আছে তা আমাকে জেলে ভরে দাও আমি উস্তাদের একটু খেদমতো করব আর জেলখানায় উস্তাদের কাছে কিন্তু এলেমও শিখব উস্তাদ ভিতরে আমি বাইরে তা হবে না জাউজিয়া বন্দি করা হলো কিন্তু আলাদা সেলে রাখা হলো উস্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হলো সকালবেলা জেলের কর্মচার কর্তা যায় বললেন আপনার উস্তাদ এতেকাল করেছেন ইমাম ইবনে জাহজিয়ার ছেলে গিয়ে বললেন আপনার উস্তাদ এতেকাল করেছেন আজকে সকালে তিনি বললেন ইন্নালিল্লাহে রাজিউন উস্তাদকে দেখার জন্য স্বেচ্ছায় কারাবরণ করেছি কিন্তু আমি কি একটু দেখতে পাবো না বলে না দেখার অনুমতি নেই বিরাট সমস্যা জেলখানার চতুর্দিকে কিয়ামত জেলখানার চতুর্দিকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি হয়ে গেছে প্রশাসন হিমশিম খেয়ে গেছে পরিস্থিতি নিয়মের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আপনি এখানে আরাম করুন উস্তাদের জন্য দোয়া করুন বললেন আমাকে একটু জেলের গেটে নিয়ে যাও উস্তাদের লাশটা যখন জেলখানা থেকে বের করে তখন একটু দেখে নেব একটু দেখে নেব তখন আমার উস্তাদকে শেষবারের মতো এক নজর আমি দেখতে চাই জেলখানার গেটে আমাকে নিয়ে চল জেলখানার গেটে তোমাকে নেওয়া যায় না জেলখানার গেটের পরিস্থিতি আরো বেশি ভয়াবহ আল্লাহ আকবর সুহান ভিতরে অন্ধকার প্রকোষ্ঠে উস্তাদের জন্য আশ্বাস করতে থাকলেন দোয়া করতে থাকলেন ইমাম ইবনু তাইমিয়া রাহেমাউল্লাহ লাশ সকাল থেকে নিয়ে দুপুর গড়িয়ে গেল কিন্তু বের করতে পারতেছে না প্রশাসন হিমশিম খেয়ে গেল বহু কষ্ট করে লাশটা বের করে আনলো হাউলাই আবাই পাজিনি বিমিসলিহি মিয়া জামায়াত না ইদা জামায়াত না ইয়া জারিরুল মাজামিউ তারা হলে আমাদের পূর্বসূরি জীবনের সবকিছু বিলিয়ে দিয়ে হককে বলন্দ করার জন্য চেষ্টা করে গেছে বন্ধুগণ তাই আমরা আমাদের যতই বাধা বিপত্তি আসুক না কেন সর্ব অবস্থায় আল্লাহর দিনের প্রতি অটল থাকব এবং আল্লাহর দিনকে বলন্দ করার জন্য যে কোনো পরিস্থিতিকে আমরা সবুরের সঙ্গে ধৈর্যের সঙ্গে বরণ করে নেব কোন অবস্থাতেই অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে হয় না পাক বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাদি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম সুন্দর পন্থায় প্রতিবাদ জানাও ইদফা বিল্লাতি হি আহসান সুন্দর পন্থায় প্রতিবাদ জানাও ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম অন্যের প্রতিবাদ সুন্দরভাবে করাটা সবুর ছাড়া হয় না মনে মানে না সবুর হয় না স চক্ষে যখন নির্মম দৃশ্য দেখা যায় তখন মনকে মানানো যায় না আল্লাহ পাক বলছে মানাও ধৈর্য ধরো যার সাথে শত্রুতা ছিল সে একদিন বন্ধুতে পরিণত হবে তাওহিদের দাওয়াত মানুষকে দেবেন কোরআন সন্ন্যার পক্ষে বলবেন কে কি বলেছে সেটা মাথায় রাখবেন না মাথা দিয়ে আউট করে দেবেন এই শিক্ষাটাই হলো অরিজিনাল পুরানো সহি শিক্ষা আজকে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে কোরআন হাদিসের সঠিক শিক্ষা না থাকার কারণে আমরা আজকে অনেক সময় আপসেট হয়ে যাই বক্তব্য দিতে দিতে ভাষা জ্ঞান হারিয়ে ফেলি এমনও কিছু সহি আকিদার নামধারী আলেমলামা আছেন যারা এত বিশ্রী ভাষা ব্যবহার করেন সেটা আমরা চাই না এই সমস্ত ভাষা প্রয়োগ এটা ইসলাম আমাদেরকে শিখায় নাই আল্লাহ নবী বলছেন সেলমান কাতা যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে তুমি জোড়া লাগাও ওয়াফুয়াম্মান জলামাক যে তোমার উপর জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও জুলুম করেছে ক্ষমা করো সম্পর্ক ছিন্ন করেছে সম্পর্ক জোড়া লাগাও আল্লাহ পাক বলেন যারা সবুর করবে তারা এটা পাবে সেই শত্রু একদিন বন্ধুতে পরিণত হবে যে তোমাকে মারতে এসেছিল সে একদিন তোমার খাদেম হয়ে যাবে বহু ইতিহাস বহু ঘটনা এইভাবে আছে আপনার আচরণ আপনার কথায় মানুষ এক সময় কি হবে ফিলিজ হয়ে যাবে এটাই কোরআন সুন্নার শিক্ষা শেষ একটা কবিতা কবিতা না বললে মনে হয় যেন বক্তব্যটা সম্পূরক হল না আমার ঘর আছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর যে মনে করেছে পথের বিভাগী আমি পথে পথে কাঁদি তার লাগি দীঘল রাত্রি তার তরে জাগি ঘুম যে দিয়েছে মোর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর যে আপনাকে পর করলো তাকে আপন করে সে মুসলিম সে ভাই সে ইমানদার তার ইমানের আলো ভিতরে আছে ইমানের আলোর উপরে একদম পড়ে গেছে অন্ধকার কালিমা যার ফলে আলো বিকশিত হচ্ছে না এটাকে সরিয়ে দিয়ে তার চক্ষু থেকে জাল সরিয়ে দেওয়া আরবি কবি বলছেন ইজান কাশিউল গুবারু ইজান কাশিউল গুবারু ফাসাউফাতারা আজাওয়াদিন ইজান কাশিউল কাশিউল তাও কবি বলছেন তোমার চোখ থেকে যখন ধুম্রজাল কেটে যাবে ধোঁয়াশা কেটে যাবে কুয়াশা কেটে যাবে তখন তুমি দেখবে তুমি কুত্তার উপরে সোয়ার হয়েছ না গাধার উপরে ওর চোখ থেকে যখন ধুম্রজাল কেটে যাবে এটা কবির কবিতা যখন চোখ থেকে ধুম্রজাল কেটে যাবে সে বুঝতে পারবে যে আমি ভুলের মধ্যে আছি আর যখন তার ভুল সে নিজে বুঝতে পারবে তখন সে ফিরে আসবে এবং তার দ্বারা দিনের দ্বিগুণ কাজ হবে ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ